ಧೈರ್ಯ রাত্রিকালে এই প্রকার ত্যাগ করে চলে যাওয়া এ তো বঞ্চকি সুতরাং এ কি তব চমৎকার তোমার স্বভাব বুঝতে পারছি না যে তুমি কিরূপ বঞ্চক না বঞ্চক তার লোক জাগাচ্ছেন আকর্ষণ জাগাচ্ছে যেহেতু এই জন্যই বলি হে অচ্যুত সগুণাথ পাবো পাব দেখো তুমি নিজের গুণের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ তাই প্রার্থনা করি তোমার নামটা ঠিক রাখো করুণা করে দর্শন দিয়ে তোমার যে অচ্যুত নাম আছে সেই অচ্যুত নামকে সফল করো আমাদের প্রাণ রক্ষা প্রার্থনা জানালেন সুন্দরীগণ শ্রী বিরহকাতরা বুঝ সুন্দরীগণ পরবর্তী শ্লোকে সপ্তদশ সংখ্যক শ্লোকে আবার যে প্রার্থনা জানিয়েছেন শ্রী রাধা গোপীনাথের কৃপা হলে আগামীকাল সেই प्रहसिताननं श्रीभुवीक्षणम् गृहदुराश्रियो विसहामपि मूरति स्पृहामुज्जति मना सर्ववेदान्त सार श्रीमद्भागवते दशमस्कन्धे सर्वलीला मुकुटमुनि श्री श्रीरास पंचाध्यायी गोपी गीति नामक इकतीस अध्याय সপ্তদশ সংখ্যক শ্লোকে রাসগুপ্তা ভগवान श्रीपाद बादरावनी कृष्ण विरह कातरा ब्रज सुंदरी गणित প্রেমময় বিরহ বাণীর অনুবাদ করতে গিয়ে বললেন রহসি সংবিদং হিচ্ছয়োদয়ং তানন প্রেম ভীষণম बृहदुराश्रियो विक्षधावते मुहुरति स्पृहा मुच्यते मनः हे श्याम सुंदर ते रहसी संविदं তোমার निर्जन स्थानीर जे नर्म संकेत इच्छयो ইচ্ছায় अर्थात তোমার গন্ধর্পোদ্গম গ্রহসিতানং এবং তজ্জনিত তোমার সহাস্য বদন প্রেম প্রেমবীক্ষণম সপ্রেম দৃষ্টিপা দৃষ্টিপাত বৃহদুরশ্রেয় বীক্ষধামতে স্ত্রীয় ধাম বৃহৎ পুর বীক্ষ স্ত্রিয় ধাম অর্থাৎ সৌন্দর্যের নিকেতন তোমার যে বিশাল বক্ষ সেই বিশাল বক্ষ দর্শন করে অতি স্পৃহা মুহু অস্মাকং মনমুজ্জতে অতি স্পৃহা বিশাল বিপুল স্পৃহাতে আমাদের মনকে মুহুর মুহু বিমোহিত করে তুলছে এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে ভূমিকা দিতে গিয়ে আমাদের শ্রীমদ জীব গোস্বাই তিনি তার বৃহৎ ক্রম সন্দর্ভ টিকায় প্রথমেই লিখছেন অথ কুমারিকা উঁচু রহস্য ইত্যাদি অর্থাৎ গোপসুন্দরীগণের মধ্যে যারা কুমারিকা কাত্যায়নী সেবা পড়ায় না এই শ্লোকে তারাই প্রার্থনা জানাচ্ছেন শ্রী গোবিন্দের চরণাদিনে এরা কাত্যায়নী উপাসনা করেছিলেন তাদের প্রাণপ্রেষ্ট শ্যাম সুন্দরকে প্রতিরূপে লাভ করার জন্য এদের প্রার্থনাবান ছিল কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী দেবী মে কুতে হে মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী তুমি এই নন্দনন্দনকে আমাদের নিপতি করে দাও এইরূপে তারা কাত্যায়নী উপাসনা করেছিলেন এমন তো কালে এক মাস এবং তাদের উপাসনার শেষ দিনে ভগবান শ্যাম সুন্দর তাদেরকে দর্শন দিয়েছিলেন তাদের ভাবানুরূপে তাদের বসন হরণ করেছিলেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যাতা বলা ব্রজং সিদ্ধা মহিমা রংসত খপা হে ব্রজ সুন্দরীগণ তোমরা গৃহে যাও তোমরা সিদ্ধ হয়েছ আগামী পূর্ণিমাতে তোমাদের সঙ্গে আমার বিবাহ তো যখন বসন হরণ করেছিলেন তখন তারা শ্যাম সুন্দরের নিকট বসন প্রার্থনা করেছিলেন এবং সেই সময়ে তার যে সপ্রেম দৃষ্টিপাত হাস্য বা অপূর্ব নয়নের দৃষ্টি বক্ষের শোভা ইত্যাদি দর্শন করে তারা বুঝেছিলেন যে আমরাই যে তাকে প্রতিরূপে লাভ করবার জন্য পিপাসিতা তা নয় কিন্তু সেইভাবে আমাদেরকে গ্রহণ করার বিপুল বাসনা তার অন্তরেও রয়েছে তারা বুঝেছিলেন বিশেষ করে যখন ওই কথা বললেন যাতা বলা ব্রজং সিদ্ধা মহিমারং শত খবা অর্থাৎ তোমরা গৃহে যাও তোমাদের উপাসনা সিদ্ধি হয়েছে আগামী পূর্ণিমাতে তোমাদের সঙ্গে আমার বিহার তখন তার সেই প্রেমময় বাণী শ্রবণ করেছিলেন স্বীকার করলেন তো এখন সেই সময়কার যে তার হাফ হাফ গোটা খুঁজ দাবি সেইগুলি এখন তাদের মনে পড়েছে এবং সেই সময় থেকেই তারা যে গোবিন্দকে তাদের আশানুরূপভাবে সেবা করার সৌভাগ্য পাবেন সেই স্পৃহা তাদের অন্তকরণে জেগেছে এবং সেই স্পৃহার আকুলতায় তারা এখন অতিশয় অধীরা হয়ে পড়েছে এটি চরণের নিবেদন করছে বললেন তে তব হৃদয়স্য কামস্য উদয়ং বিশ্ব প্রথমে হৃচ্ছদং শব্দটিকে ব্যাখ্যা করছে তার কারণ হৃচ্ছদং যে শব্দটি এই শব্দের অনুগত রূপেই অন্যান্য সমস্ত শব্দগুলি এখানে ব্রজ সুন্দরীগণ দিয়েছে তোমার হৃদয়ে যে কাম এই কামোদয় তার থেকেই রহসি সংবিদং প্রহসি তারণং প্রেম বিশ্বনম ইত্যাদি আমাদের দর্শনে এবং আমাদের সঙ্গে হাস্য পরিহাসে আমাদিকে বর দেওয়ার সময় তোমার হৃদয়ে যে কামোদয় হয়েছিল তা আমরা দেখতে পেয়েছি সচিদানন্দ ভগবান এবং প্রেম এই দুটি জিনিসের দুটি স্বরূপগত ধর্ম আছে দিন চায় ভগবানের সেবা এবং নিজের ভাবানুরূপ সেবাকাঙ্ক্ষায় প্রেমিকের হৃদয় যখন অধীন হয় তখন তার সেই প্রেম সেবাকাঙ্ক্ষার অধীরতা প্রেমের স্বভাবে প্রাণপ্রেষ্ঠ গোবিন্দের হৃদয়ে সেই সেবাটি গ্রহণ করার অনুরূপ আকাঙ্ক্ষা জাগিয়ে দেয় এটি হচ্ছে তার ভক্তবাৎসল্য কারণ্য এবং ভগবত্তা প্রেমিকের হৃদয়ে প্রেমিক যেভাবে তার প্রেমের জাতি এবং প্রমাণ অনুসারে সেবাকাঙ্ক্ষা জাগে সেই সেবাকাঙ্ক্ষা প্রেম শ্রীকৃষ্ণের হৃদয়ে সেই তদ অনুরূপ সেবাটি গ্রহণের একটা আকাঙ্ক্ষা জাগিয়ে দেবে এটি হচ্ছে প্রেমের স্বরূপগত ধর্ম ভগবানের অন্তরে কামনা জানান এখন এরা সব মধুর রসবতী নায়িকা এদের প্রেম চায় সাক্ষাৎ শৃঙ্গার শ্যাম সুন্দরকে মধুর রসের সেবা করে সুখী করতে সুতরাং এদের যে অন্তরের প্রেম সেই প্রেম এদের আকাঙ্ক্ষানুরূপ গোবিন্দের হৃদয়ে একটা বাসনা জাগিয়ে দিয়েছে ওই বাসনাটি হচ্ছে হৃচ্ছয়োদয় তোমার অন্তরের যে কামনা আমরাই যে তোমাকে সেইভাবে লাভ করার জন্য আকাঙ্ক্ষায় অধীরা হয়েছি তা নয় কিন্তু তুমি যখন আমাদের সেবার শেষ দিনে দর্শন দিলে আমাদের বসনগুলি অপহরণ করলে এটি কি আমাদের আকাঙ্ক্ষার অনুরূপ কার্য নয় এবং বসন যখন তারা চাইলে কত কুটিল কটাক্ষ হাব হাব প্রকাশ করেছে প্রত্যেকটি চেষ্টার ভিতরে তারা দেখতে পেয়েছেন তাদের আশানুরূপ আকাঙ্ক্ষা গোবিন্দের হৃদয়েও আছে এই জন্য গোস্বামী প্রথমে বললেন তে তব হৃদয়স্য কামস্য উদয়ং বিশ্ব যদি বলেন আমার হৃদয়ের যে সেই অনুরূপ আকাঙ্ক্ষা তোমরা কি করে দেখতে পেলে কি করে বুঝলে এই জন্য বললেন রহস্য সংবিদম রহস্য সম্বিত যত্রতম সেই যে নির্জন আলাপ এখানে তো কেউ ছিল না যমুনার জলে এই সমস্ত কন্যা কাগজ ছিলেন আর বসন অপহরণ করে তিনি বৃক্ষের উপরে ছিলেন রহস্যময় আলাপ করেছেন তাদেরই সঙ্গে প্রথম সুন্দরীগণ আরে তোমরা জলের মধ্যে অবগাহন করে এই অবস্থায় দেবতা শ্রী নারায়ণ ঈশ্বরণে অপরাধ করেছে সুতরাং তোমরা সেই নারায়ণের চরণে অপরাধ ক্ষমাপনির জন্য তার চরণে প্রণাম প্রণাম করো উঠে এসো বসন নাও ইত্যাদি যে সমস্ত কথাগুলি প্রয়োগ করেছিলেন এগুলি রহস্যই সংবিদম অর্থাৎ নির্জনে রহস্যময় আলাপ প্রত্যেকটি আলাপ ছিল তাদের ভাবানুকূল আশার আলোকে তাদের হৃদয়টিকে উদ্দীপ্ত করে তুলেছিল যে তারা আশানুরূপ প্রেম সেবা গোবিন্দের নিকট থেকে পাবেনি প্রহসিতারম এবং প্রকৃষ্টং হাসিতং জসমিন আননে তোমার মুখে যে হাসি তোমার দৃষ্টিপাত তদনুরূপ ছিল লালসা সৃষ্টি করেছিল আমাদের হৃদয়ে এই শ্রীমুখের হাস্য এবং যে তার নবনীর দৃষ্টিপাত আমাদের শ্রীপাদ বিল্লমঙ্গল ঠাকুর কীর্তন করেছে এগুলি বিষয় বিষা বিষয় ঘোষণাগ্রী চেত সিমে বলে উল্লেখ করেছে বিষয় বিষা বিষয় ঘোষণাগ্রী চেতো বিপুল বিলোচনং কিমপি ধাম চকাস্তু চিরং বিষয়াং মনোভৃঙ্গং বদনাতি বিষয়াম অর্থাৎ এগুলির যে মাধুরী গোবিন্দের হাস্যের মাধুরী ননের মাধুরী ব্রজসুন্দরী মনের মন তার মধুতে মন রূপ ভৃঙ্গকে বেঁধে দেয় মনোভৃঙ্গং বদনাতি বিষয়ম শুধু মন রূপ ভৃঙ্গকে বেঁধে দেয় তাই নয় আবার বিষম বিষ আবার দাহ পঞ্চম বিষের মতো দাহ কারণ ব্রজ সুন্দরী মনের জ্বালাময় তো যদি বিষ হবক দাহক তাহলে ছেড়ে দিলেই পারো বললেন না আমি সবত লভ্যম বিষয় বিষামিষ বিষয় বিষ তারপরে আমিষ জানি তো এতে জ্বালা আছে তাকে ভালোবাসলেই জ্বালা কিন্তু আমিষের মতো লক্ষ্য আমিষ শব্দটির অর্থই হচ্ছে লক্ষ্য লোভনীয় মরিচে আমিষ দেখে যেমন মৎস্যগুলি ছুটে আসে তারপর এত লোভ না খেয়ে পারে না লালসা সম্বরণ করতে পারে না খেয়ে দেয় মুখে কাঁটা বিঁধে দেয় এখন তাহলে মহাভাব এই সমস্ত লোভনীয় বস্তুগুলি দেখেছেন কিন্তু প্রশ্ন হবে এখানে একটা যে আচ্ছা এদের মহাভাব কি করে হতে পারে গোস্বামী পাদ্রী লিখলেন উপপতি ভাব ব্যতীত মহাভাব হয় না কিন্তু এরা তো প্রার্থনা করছে নন্দ গোপ সুতম দেবী পতিং নেই নম এরা তো প্রতিরূপে চাচ্ছেন তাহলে এদের কি রূপে মহাভাবটি সিদ্ধ হয় এই প্রসঙ্গে আমাদের গোস্বাইপাদ যে বিচারধারা প্রণয়ন করেছেন তাতে দেখা যায় হ্যাঁ, বললেন সাধারণত কন্যা এই সাধারণত গোপ সুন্দরী সকল সব চাপ আর মুনয় দেব কন্যা গোপস্তু সুতায় জ্ঞা দেব দেবকন্যকা আর গোপকন্যা স্বরাজেন্দ্র নমানুষ্যা কদাচন গোপী চার প্রকার এক মুনিচরী এক শ্রুতিচরী আর এক দেবী আর কতগুলি আছেন গোপকন্যা এই যে গোপকন্যা যারা আছেন তারা হচ্ছে নিত্য সিদ্ধা আর এরা যে তিন প্রকার আছেন এরা হচ্ছেন সাধন শিক্ষা তা এখন শ্রুতিচরী মুনিচরী আর দেবকন্যকা এরা যে সাধন সিদ্ধা এই প্রসঙ্গে আমাদের গোসাই পাঁচ বাণীগুলো তুলে দিয়েছেন শ্রুতিচরী যারা তাদের কথা আছে বামন পুরাণে ঋষিচরী যারা তাদের কথা আছে পদ্ম পুরাণে আর ভাগবতী আছে দেবকন্যকা দণ্ডকারণ্যবাসী ঋষিগণ সীতারামকে দর্শন করেছিলেন এবং তাদের সৌন্দর্যে রামচন্দ্রের সৌন্দর্যে তারা ছিলেন গোপাল উপাসক তাদের মনটি সেইভাবে কৃষ্ণকে পাওয়ার জন্য ইচ্ছা করেছিল শ্রীরামচন্দ্র ভগবান তাদের মনের কথা জেনেছিলেন তাদের অভিষ্ট পূরণের জন্য তিনিও ইচ্ছা করেছেন রামং দৃষ্টা হরিং তত্র ভক্তুমচ্ছুং সবিগ্রহম তে সর্বে স্তৃত্তমাপন্না সমুদ্রতাশ্চ গোকুলে রামচন্দ্রকে দর্শন করে এরা ছিলেন গোপাল উপাসক রামচন্দ্রকে দর্শন করে এদের অভিষ্টকে সেইভাবে লাভ করার জন্য ইচ্ছা হয়েছিল তখন তার কৃপাতে সাধনা করেছিলেন সেইভাবে গোপিকার আনুগত্য নিয়ে তারা এখানে গোপকন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে ঋষিকেশ তারপর স্মৃতিচরীর কথা বামন পুরাণে সেইখানে চিন্ময় লোকে তারা কৃষ্ণকে বলছেন কন্দর্প কুটিলাবন্যী দুই দৃষ্টে মনাংসীন কামিনী ভাবমা সাদ্য স্মর ক্ষুব্ধান্য সংশয় যথাতল্লোক বা যথাতল্লোকবাসিন্ন কামতত্ত্বেন গোপিকা ভজন্তি রমণং মত্তা চিকিৎসা জনী নস্তথা এইখানে নিত্যলোকে কৃষ্ণকে বলছেন যে তোমার এই যে গোপিকার সঙ্গে পরকীয় ভাবে লীলা গন্ধর্পকুটি লাবণ্য তোমার এই জায়গা আমাদের মন ক্ষুব্ধ হয়েছে তোমাকে এইভাবে দেখে আমি এই ভাব মহাসাজ গোপিকার মতো পেতি কৃষ্ণ তখন বলেছিলেন দুর্লভং জৈব গ্রীষ্মাকং সমনোরথা আপনাদের মনোরথ উত্তম মনোরথ কিন্তু খুব দুর্লভ এবং দুর্ঘট এটা সহজে পায় না কিন্তু মায়া অনুমোদিত সাধ্য সত্য হবি তোমার হতি হ্যাঁ, আমি অনুমোদন করলাম সত্য হবে যখন আগামী গল্পে যে সময় আমার অব্রজী অবতার হবে সেইখানে তোমরা গোপী হয়ে জন্মাবে সেইখানে আমাকে তোমরা পাবে কারণ প্রথম পাওয়াটি ভৌমব্রজ না হলে সেখানে হবে যদিও প্রার্থনা সেইখানে প্রথম পাওয়াটি এইখানেই পেতে হয় এই নিয়ম আর দেবপুণ্যকায় যারা যখন ভগবান অবতীর্ণ হবেন তখন আদেশ হলো সম্ভবন্ত আমার স্ত্রী অর্থাৎ দেবকন্যাগণ তারা সমস্ত সেবার জন্য অবতীর্ণ হন ভগবান যাচ্ছেন গোকুলে তার অবতার হবে বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ কর জনিসন্তে তৎক্রিয়ার্থম সম্ভবন্ত আমার স্ত্রিয় বসুদেব গৃহে সাক্ষাৎ ভাগবতেরই কথা বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হবেন তার সেবার জন্য আগুন অবতীর্ণ হন গোকুলে তারা অবতীর্ণ হয়ে আসে এই তিন প্রকার আর গোপকন্যা যারা তারা নিত্য শিক্ষা আর এরা তিন প্রকার সাধন শিক্ষা সবগুলোর আবার দুটো ভাগ কতগুলা হলেন কন্যকার আর কতগুলা হলেন পোড়োরা পোড়োরা মানে বিবাহিতা বিবাহিতা বলতে এই প্রতিমন্য গোপ আর কি সাপনিক প্রতীতি বিবাহ কারো হয় এরা শ্রীকৃষ্ণ কান্তা নিত্যকাল কৃষ্ণকে নিজের প্রাণকটি প্রিয়তম রূপে শিশুকালের থেকে জানেন বিবাহের কোনো সমস্যা নেই কিন্তু পরকীয় ভাবে রসমাধুরী আস্বাদন করাবার জন্য যোগ মায়া ওই কল্পিত একটা সাপনিক প্রতীতি দিয়েছে এই তার এখন এরা হচ্ছেন যাদের বিবাহের অভিমান হয়ে গেল হলো আর এরা হচ্ছেন আমাদের শ্রী সনাতন গোস্বামীপাদ লিখেছেন কেচি তাপ কন্যকাগুনির চেষ্টা দেখে কেহ কেহ বলেন একটা সম্ভাবনার কথা উল্লেখ করেছেন যে এরা ওই দণ্ডকারণ্যবাসী ঋষি হবেন কুমারী কুমারিকাল কথা সনাতন গোস্বামী পাদের অক্ষরে আছে নিজেদের ভাব চেষ্টা দেখে বোঝা যায় যে এরা দণ্ডকারণ্যবাসী ঋষি হবেন অনেক ঋষি তো তার মধ্যে কতগুলি অন্তগৃহে অবরুদ্ধ হয়েছিলেন তারাও আর এদিকেও ওই ঋষি চরি বলে উল্লেখ করেছেন সে সনাতন গোস্বামী পা যাই হোক ঋষি চরি থাকুক আর গোপকন্যায় থাকুক দুটো ভাগ হয়ে সেই দুটো ভাগ হয়ে কন্যকায় এরা করলেন কাত্যায়নী সেবা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছে গোস্বাইপাদ বললেন গান্ধর্ব শ্রীতা শিকারা সিয়াত্মমিহ বস্তুত কিন্তু অব্যক্ত বিবাহ তার সুস্থ প্রচ্ছন্ন কাম প্রচ্ছন্ন কামতটা যদি ঠিক থাকলো তাহলেই পরকীয় ভাব হলো তাহলেই মহাভাব হবে প্রচ্ছন্ন কামতা বহুবার্য মানতা দুর্লভতা এই তিনটা জিনিসকে আনয়নের জন্যই অঘটন ঘটন পটিয়সী যোগ মা শক্তি এদিকে এই পরকীয় ভাবটি দিয়েছেন তো বললেন যদি তারাও বললেন প্রতিরূপে তোমাকে চাই আর তিনি স্বীকার করলেন যদি করেন করেছেন স্বীকার তো করেইছেন সুতরাং স্বীকার করেছেন গান্ধর্ব রীতি অনুসারে বিবাহ মনে করুন হয়ে গেছে যখন বললেন যে তোমাদের এই বাসনা পূর্ণ হবে যা তা বলা ব্রজং সিদ্ধা তো আর কি বাকি থাকে ওদের প্রার্থনা হচ্ছে নন্দ গৌব সুতং দেবী পতিনে আর ইনিও বলছেন তোমরা সিদ্ধ হয়ে আছো তাহলে তো বাকি কিছু থাকলো না কিন্তু শিকারটা যে করলেন তিনি গান্ধর্বরিত তা শিকারা গান্ধর্বরীতিতে স্বীকার করা হলো সে তুমিও বস্তুত বস্তুত মূলে তত্ত্ব তো যদিও তো থাকলো কিন্তু মিলনের জন্য যে জন্য আসলে তো সিয়াত তো সকলের কে তারপর সব গোপিকারই তো সিয়াত আছে কিন্তু যে কারণটির জন্য এরা পরকিয়া ভাব দিয়েছেন সেই কারণটি থেকে গেল কারণ অব্যক্ত বিবাহ তার মাতা পিতা বিবাহ জানেন না হতে গোপনে মিলনের প্রাস ওদেরই মতো কোনো ভেদই নেই সেখানে দুর্লভতাও আছে মানতাও আছে প্রচ্ছন্ন কামতাও রয়েছে কারণ মাতা পিতা জানেন না কেউ জানেন না সুতরাং সুষ্ঠু প্রচ্ছন্ন কামতাটি থাকার জন্য এদের মহাভাব হয়েছে যদিও এরা গান্ধর্বতী অনুসারে স্বীকৃতা সুতরাং এই জন্যই তারা বলছেন যে তোমার যে ওই বদনের সৌন্দর্য মাধুরী তারপর যে সময় তুমি হাসলে তোমার হাস্য এবং সেই সময়ে প্রেম দিকশন অরুণ নয়ানির কোণে চেয়েছিল আমা পানি পরাণী বড়সি দিয়াটা কত আকর্ষণ এই নেত্রমাধুরী এবং তোমার হৃদয়ের শোভা সেখানে বলছেন বৃহৎ উরস্ত্রীয় বৃক্ষ স্ত্রীয় ধাম তে বৃহৎ উর বৃক্ষ স্ত্রীয় মানে আঘাত দু প্রকার ব্যাখ্যা করেছেন পা বিস্তীর্ণ পাশানে বসাইল রে এমতি দেখিয়ে বুকের শোভা কি চমৎকার সৌন্দর্য গোবিন্দের বুকের আর তারপর আবার কমলা দেবী আছেন শ্রীয় ধাম শব্দের একটি অর্থ হচ্ছে সৌন্দর্যের আধার আর একটি অর্থ করেছেন কমলা দেবী বুকে আছেন স্বর্ণরেখা পদ্মপুরাণের কমলা তপস্যা করেছিলেন বৃন্দাবনে এসে গোবিন্দ বললেন কি চাই বলো বললেন চাই গোপীগণের সঙ্গে তোমার তোমার সঙ্গে গোপীগণের মতো বিহার কর গোবিন্দ বললেন এটা তোমার দ্বারা কখনো সম্ভবপর নয় এটা মাধুর্য জ্ঞান যে ব্রজ গোপী সেই তারাই পার গোপী ছাড়া অন্য স্ত্রী কৃষ্ণ না করে নঙ্গিকা তখন ওনার মুখটা বিমর্ষ হয়ে গেল করুণাময় হৃদয়টা একটু বিগলিত হলো তখন উনি বললেন যে ওইটা ছাড়া কি চাও তখন উনি বললেন যে কোনো রূপে তোমার অঙ্গে যদি একটু থাকতে পারি তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে যে কোনো রূপে তো এই স্বর্ণরেখা রূপে থেকে যাও তখন বাম পক্ষে স্বর্ণরেখা রূপে কমলা বিরাজ করছেন এই জন্য সেই নিকশ পাশানে যেমন একটা সোনার রেখা এই চমৎকার সৌন্দর্য গোপিকাগণ সেই সৌন্দর্য দেখে বিমুক্ত হয়ে যান বলছেন অতি স্পৃহা মুহু মন মুচ্ছতে অতি স্পৃহা এই স্পৃহাটি কোথেকে জাগছে বলছেন সেই সময় দেখেছি স্পৃহা সেই সময় জেগেছে কিন্তু ওই যে তুমি বলেছিলে পূর্ণিমাতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আজও পূর্ণিমা যটি পূর্ণিমা আসতো তটি পূর্ণিমাতে এরা প্রতীক্ষা করে তারপরে থেকে জটি পূর্ণিমা এসেছে বলে দিয়েছেন আগামী পূর্ণিমাতে তোমাদের সঙ্গে মিলন হবে জটি পূর্ণিমার প্রতীক্ষা আজ বাসি বাজল বংশীশ্বরে আকৃষ্ট হয়ে এলেন একবার মিলন হয়ে গেল খানিকটা তারপরে অন্তর থাকলো এখন তাহলে বোঝা যাচ্ছে যে এদের সেই স্পৃহাটি কত ব্যাপক স্পৃহাটির ব্যাপকতা দেখাতে গিয়ে আর বলেছেন অতি স্পৃহা আমাদের শ্রীজীব গোস্বাইপাদ লিখেছেন প্রীতি সন্দর্ভে ভক্তের স্পৃহা কিভাবে যায় স্পৃহা মানে লালসা এই লোভ লালসা তো জগতের জিনিসের মানুষ জগতের মানুষের বস্তু এলা তো সেখানে থাকে না প্রেমের রাজ্যে লিখছেন যে বিষয়ানুকূল্যাত্মক তদানুকূল্যানুগত তস্পৃহা পদ অনুভব হেতুক উল্লাসময় জ্ঞান প্রেমা বললেন প্রীতি কাকে বলে বিষয়ানুকূল্যাত্মক তদানুকূল্যানুগত বিষয় হচ্ছেন গোবিন্দ আশ্রয় হচ্ছেন ভক্তের অন্তরে সতত গোবিন্দকে সেবা করে সুখী করার কামনা ছাড়া আর কিচ্ছু কামনা থাকে যদি গোবিন্দকে সেবা করে সুখী করা ছাড়া অন্য কামনা হৃদয়ে থাকে তাহলে সেটিকে ভক্তি বলা যায় না কৃষ্ণ মাত্রই কো তৃষ্ণা কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণা শূন্য ভক্তি যদি সমগ্র বিপাশা গোবিন্দ চরণকে আশ্রয় করবে এই জন্যই ভজন সাধন কাল থেকে আমাদের স্পৃহা বা লালসা এই জগতের বস্তুকে ভালোবেসে এসেছে তার একটা বিপুল সংস্কার আমাদের চিত্তে অনাদিকালের থেকে আহিত হয়ে আছে প্রস্তর লিখিত প্রস্তর খোদিত লেখের পাথর পাশনে দেখার জগতের জিনিসের উপরে স্পৃহা সহজে যায় স্পৃহা এই জন্য সাধন ভজনের দরকার ধীরে ধীরে ধীরে ধীরে সাধন ভজনের দ্বারা আস্তে আস্তে আস্তে আস্তে এই স্পৃহা হৃদয়ের থেকে বিদূরিত হয় যখনই গোবিন্দের নাম রূপ গুণলীলার আস্বাদন পায় চিত্ত তখন আর আপনি কিছু চান কোন যে কৃচ্ছ সাধনা জ্ঞান যুগের মতো না ও কিসের জিনিস না বলছেন তুমি হরি কথা শোনো তুমি হরি নাম করো তুমি আমার চরণে আশ্রয় নিয়ে ভজন সাধন করে দেখবে এমন একটা লোভ বা লালসা তোমাকে টানবে তখন আপনার আর কিছু হাত নেই এই যে স্পৃহাটাকে গোবিন্দ চরণে কেন্দ্রীভূত করবার জন্য যদি কেউ মনে করেন যে এটা তো কিচ্ছু সাধনার কথা কিচ্ছু সাধনা নেই এটা আপনি পিপাসা টানবে আপনাকে আপনি নিজেই তার চরণে আত্মসমর্পণ বলতে হবে না কাউকে সুতরাং ধীরে ধীরে ধীরে ধীরে সমগ্র কামনা বাসনা গোবিন্দ চরণকে কেন্দ্র করলো বললেন তখন বিষয়ানুকূল্যাত্মক ভাব এসে গেল অন্তরে কেবল গোবিন্দের সেবাসুখ কামনা ছাড়া অন্য কোনো কামনার স্থান নেই নানা দিকে সূত্র ছড়ান কতটা আছে স্ত্রী পুত্র বিষয় বৈভব নানা দিকে সূত্রগুলো ছড়ানো আছে কিন্তু প্রেম যখন আসছে তখন আমাদের ব্যাখ্যাকার কি বলছে যারা প্রেম বিচার করছে বলেনি প্রেমের পূর্বে প্রথম অবস্থায় সাধকের যত সমস্ত স্পৃহার সূত্রগুলি নানা স্থানে ছড়ানো ছিল কিন্তু প্রেম যখন উদিত হল তা তা এবং অবহেলই বা উন্মোচ্ছ বললেন সেই সেই জায়গার থেকে যে সেই স্পৃহার সূত্রগুলো কতকটা ছিল স্ত্রীতে পুত্রে বিষয় বৈভবে দেহে গেহে বললেন সেই সূত্রগুলো এক একটা খুলে করে প্রেম খুলে খুলে আর গোবিন্দের চরণে বেঁধে দিল এক একটা করে খুলে নিচ্ছে অবহেলাই বৌনমচ্ছ অবহেলা শব্দ আছে কোনো কঠিনতা নাই ত্যাগটা আপনি আসছে গোবিন্দ মাধুরী আস্থাপনের ফলে অবহেলাই উন্মোচ্ছ অবহেলায় উন্মোচন করছে অবহেলায় উন্মোচন করে ভগবত রূপ গুণ মাধুর্যাদি নিবতনাতি স্বয়ং প্রেমা মহা কিরণমালিব উদ্দিশ্যমান এব সহসা নিখিল পুরুষার্থ রূপ নক্ষত্র মন্ডলী বিলাপ হ্যাঁ, বলছেন এই প্রেম সমস্ত সূত্রগুলিকে খুলে খুলে খুলে খুলে গোবিন্দের চরণে বেঁধে দিল ভগবানের রূপগুণ মাধুর্য আদিস ভগবানের রূপগুণ মাধুর্যে বেঁধে দিল তখন কি হলো বললেন সেই প্রেম সূর্যের মতো উদিত হয়ে আর হৃদয়ের নিখিল সমস্ত পুরুষার্থ রূপ যে তারকাগুলি জল ছিল সেগুলিকে একদম বিলুপ্ত করে সূর্য উদয় হলে আর আকাশে তারকা থাকে নাকি নিখিল পুরুষার্থ নক্ষত্র মন্ডলী বিলাপতি এই কথা আছে কিন্তু তখন স্পৃহাটা জাগছে কিভাবে বললেন গোবিন্দের চরণ সেবা করার জন্য যে ইচ্ছা সেইটি হচ্ছে প্রেম এবং সেই সেবাটি লাভের জন্য বিষয়ানুকূল্যাত্মক তদানুকূল্যানুগত তৎস্পৃহা গোবিন্দের সেবার আনুকূল্য স্পৃহাটি যাচ্ছে তাহলে সেবারই আনুকূল্যে স্পৃহা যাচ্ছে গোবিন্দের সুখ কামনাই হৃদয় আছে নিজের সুখ কামনা নেই যদি নিজের সুখ কামনা কিছুই না থাকে তাহলে তো প্রেম অপুরুষার্থ হয়ে গেল কারণ আনন্দই পুরুষার্থ এই জন্য বললেন তদ আনুকূল্যানুগত তৎস্পৃহা তৎ অনুভব হেতুক উল্লাস জ্ঞান হ্যাঁ, বলেন আমার গোবিন্দ সুখী হচ্ছেন এই সেবার দ্বারা সেই সুখটা হৃদয়ের মধ্যে ভক্তের এত অদ্ভুত রূপে অনুভূত হচ্ছে যে সেই সুখে তিনি আনন্দে নির্বল হয়ে গেছে নিজের সুখ নয় ওইটা আসছে গোবিন্দের সুখটি ভক্তের হৃদয়ে এসে আর এমন অদ্ভুত রূপে অনুভূত হচ্ছে এটিকে স্বরূপাল্ল স্বরূপোল্লাস বলা যায় এই হচ্ছে নিষ্কামা নির্গুণাপত্তি তেরা চিন্তার চরম সীমায় লালসাটি কত এই জন্য বললেন মুহুরতি স্পৃহা বুঝতে মন অত্যন্ত স্পৃহাতে আমাদের দুর্নিবারতা অপ্রতিকার্য গোস্বামী পাল লিখলেন দুর্নিবার স্পৃহা এবং অপ্রতিকার্য আমাদের দ্বারা এর প্রতিকার হবে না অপ্রতিকার তে নজ পরমদন্যঞ্চ সূচিতম এতে নিজের পরম দন্যের কথা সূচনা করা হলো আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী তার টিকা লিখেছেন বললেন পাঁচটা জিনিসের কথা উল্লেখ করা হলো এই পাঁচটা জিনিস গোবিন্দের পঞ্চস্বর বলেছে আমাদিকে দেখে তোমার যে একটা সাবিলাস অন্তরের মধ্যে অভিলাষ যা আমরা দেখতে পেয়েছি সেইভাবে গ্রহণ করার কামনা ওই একটা স্বর রহস্য সংবিধান একটা স্বর ইচ্ছয়দং একটা স্বর দুই হলো রহস্যিতানন্দ একটা স্বর তিন হলো প্রেম বিক্ষণ একটা স্বর চার হলো বৃহদ উরশ্রী আর একটা সর এই পঞ্চবান অপ্রাকৃত নবীন মদনের আরাধনা আমাদের তো অপ্রাকৃত নবীন মদনের সেবা বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বিজে যা কামগাওত্রী লাবণ্য কাম বীজের উপাসনা অপ্রাকৃত নবীন মন আমাদের লীলাসুক বলেন কামাবতারাং গ্রহ প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদান কোটি কন্দর্প বিমোহন অপ্রাকৃত বৃন্দাবন কন্দর্প মিত্র তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রাকৃত এবং অপ্রাকৃত কন্দর্পের মূল বীজ কামাবতারাং ব্রহ্ম মূল স্বরূপ সুতরাং তার ক্ষুদ্রতম অংশ নিয়ে এই যে অপ্রাকৃত নবীন মদন তার ক্ষুদ্রতম অংশ নিয়ে আর অপ্রাকৃত মদন যেমন প্রদ্যুম্ন আছেন তিনি হচ্ছেন অপ্রাকৃত মদন আর যেমন অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যত মাইল বিশ্বকে যে যে মদন শাসন করছে সে আছে সেটি প্রাকৃত অংশ সেটা আভাস কিছুই না কিন্তু যিনি প্রদ্যুম্ন আছেন অপ্রাকৃত মতন তিনিও ক্ষুদ্র রূপ সামান্য একটুখানি বেশি কিছু নয় আর সেই মূল কামাবতার আঙ্কুরম হচ্ছেন ইনি প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদান অভিনব বৃন্দাবন কন্দর্প মিত্রর্থ এই জন্য এই পাঁচটা সব মনের দ্বারা তোমার এই পঞ্চস্বর হৃদয়ে প্রবেশ করে আর হৃদয়টিকে জ্বালাময় করে তুলেছে বেশিক্ষণ আর বাঁচবার আসানি যদি দর্শন দাও রক্ষা হবে তা না হলে শেষ হলো লীলা শ্রী রামনারায়ণ ভাব ভাব বিভাবিকা টিকায় একটি খুব সুন্দর আস্বাদন দিয়েছে পূর্ব শ্লোকের সঙ্গে মিলিয়ে পূর্ব শ্লোকে এরা বলেছেন শেষে যে তুমি ছাড়া বলতো রাত্রিকালে স্বয়ং সমাগতা নব অনুরাগিনী সৌন্দর্য মাধুর্য গতি নায়িকাকে কে ত্যাগ করবে বলেছেন তুমি ছাড়া জগতে কোন নায়ক ত্যাগ করে প্রথম দিনে অতি চেষ্টার ফলে যদি কোনো নায়ক স্বয়ং সমাগতা নায়িকাকে অনুরাগবতী অতুলনীয় সৌন্দর্য মাধুর্যবতী কোন অনুরাগিনী নায়িকাকে যদি রাত্রিকালে নির্জন বনে পায় তাকে ছেড়ে দেয় কোন নায়ক তুমি ছাড়া ছাড়তে পারেন ছাড়বে আর কেউ পারে কারো শক্তি সাহিত্য নেই কারণ জগতের জিনিস আলাদা আর ওখানে হচ্ছে আলাদা প্রেমের রাজ্য সুতরাং তিনি যে ক্ষণিক ত্যাগ করেছেন বললেন আমি আড়ালে থেকে তোমাদের ভজন করছিলাম বিশাল বিরহ এই প্রেম সিন্ধুকে বিরহ মন্দর দিয়ে মন্থন করে আর তাদের প্রেমের মহিমা বিশ্বে ছড়াচ্ছে দেখুক জগৎবাসী প্রেম কাকে বলে এই সমস্ত অমৃত বার করেছেন তার থেকে তো যখন ওই কথা বললেন অথচ বললেন তুমি কি রকম যে বংশ তা আমরা বুঝতে পারছি তখন গোবিন্দ যেন বলছেন দেখো তোমরা বলছো প্রতিশ্রুতান্ন ভাতৃ বান্ধবান অতি বিলম্ব চুত্তাগতা আমার কাছে তোমরা এসেছো সবকে ছেড়ে প্রতি রাতা আত্মীয় স্বজনকে ত্যাগ আমার কাছে এসেছো তো যে একবার প্রতি আত্মীয় স্বজনকে ত্যাগ করতে পারে সে আরেকজনকে ত্যাগ করবে তার কোনো সন্দেহ আর তারপরে আমাকে আবার বঞ্চক বলছে সুতরাং আমি এই জন্যই সরে গেছি যে কি জানি বাপু আবার এখন তোমাদের সঙ্গে মিলিত হব আবার দুদিন পরে ছেড়ে দেবে তখন আমাকে আবার তোমার জন্য তোমাদের জন্য কানতে হবে দরকার নাই সাবধান থাকাই বলছেন গোবিন্দ যদি এই কথা বলেন তো তার উত্তরে এখানে বলছেন কি বলছেন রাগ করবে না মানে অভিমানে তোমাকে অনেক কথা বলে ফেলি তোমার যে সৌন্দর্য মাধুর্য সেই সৌন্দর্য মাধুর্য আমরা হারা তুমি যে গুণের সিন্ধু তোমাতে দোষের যে লেশও নেই এই শ্লোকে বলছে তোমাতে দোষের লেশ মাত্র নেই তুমি অনন্ত গুণের সিন্ধু তোমার গুণ সিন্ধুতে সন্তরণ করে আমরা পারা পার পাই না প্রত্যেকটি রহসি সংবিদং উদয়ং রহসিতানন প্রেম বিশ্বনম আমাদের হাতে আমাদের হৃদয় বিস্ফোরিত হয়ে যাচ্ছে আরে তোমাকে ছাড়ার প্রসঙ্গ কোথায় তুমি যে আমাদের প্রাণের থেকে কোটি কোটি গুণ প্রিয় এইভাবে প্রার্থনা বাণী গোবিন্দের চরণে জানিয়েছে আরও অনেক রহস্যময় কথা আছে কিন্তু আমাদের তো আলোচনা সংক্ষিপ্ত বিশেষ করে আজকে আমাদের একটা স্মৃতি দিবস এখানে আমাদের গৌরীয় বৈষ্ণবাচার্য সনাম ধন্য প্রভুপাত স্ত্রী ছিল সুখদেব গোস্বামী মহোদয়ের আজকে আমাদের স্ত্রী রাধা কুণ্ডে স্মরণ দিবস আজকে এই কুণ্ড তটে এই গোপাশ্রমীতে তার শ্রীগৃহ স্থাপিত হন এই উপলক্ষে আমরা সেই সময় থেকে আজের দিন তার একটু শ্রীপাদ পদ্ম স্মরণ করি তার আবির্ভাব এবং তার যে বিশ্বের সেবা জগতের কল্যাণ সেই প্রসঙ্গে একটু আলোচনা করি তিনি খুব স্বল্প সময়ে এই জগৎবাসীর সমক্ষে প্রকট ছিলেন কিন্তু নিত্যানন্দ বংশ বংশোদ্ভব সাক্ষাৎ চাঁদের কাছ থেকে তিনি এমন কোনো অলৌকিক একটা শক্তি এনেছিলেন খুব স্বল্প সময়ের মধ্যে তিনি যে একটা আধ্যাত্মিক প্রতিভা প্রকাশ করেছেন বহু জ্ঞানী গুণী পণ্ডিত মহানুভাব তাঁর চরণাশ্রয় করে ধন্য হওয়ার সুযোগ সৌভাগ্য তার অনেক সমস্ত চরিত্রে অলৌকিক ঘটনা আছে কিন্তু আমরা আজ সে সমস্ত বিষয়গুলি বলবো না তার যে অবদান তিনি যা জগৎবাসীকে দিয়ে গেছেন সেই সম্বন্ধে আমরা একটুখানি আজ আলোচনা করব বড় বড় সমস্ত আধ্যাত্মিক তত্ত্বগুলিকে তিনি সহজ সরল ভাষায় এই কথায় কথায় বিতরণ করে গিয়েছে এই জন্য সুকমুখামৃত বলে বই বেরিয়েছে তার আশ্রমের থেকে পাওয়া যায় আপনারা সংগ্রহ করে বুঝতে পারবেন যে কি সেই সমস্ত তার শ্রীমুখের পানি কিভাবে জটিল জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলিকে সহজ সরলভাবে পরিবেশন করেছেন তিনি আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি এই যে তার যেখানে সমাধি মন্দির শ্রীমূর্তি প্রতিষ্ঠিত সেই স্থানে দরজার কাছে লেখা আছে দেখবেন শ্রী গুরু বিনা বন্ধু নাই নাম বিনা সাধন নাই নিতাই বিনা দয়াল নাই প্রেম বিনা ধর্ম নাই গৌরীয় বৈষ্ণবগণের সার কথাটি বলে দিয়েছেন সামান্য সহজ সরলভাবে কথায় কথায় দেখুন গুরু বিনা বন্ধু নাই বন্ধু কাকে বলা যায় উনি যখন সরল করে বলছেন তখন আমরা বেশি জটিলতার দিকে যাব না সরলভাবে দেখুন গুরু বন্ধু কাকে বলা যায় আমাদের কথায় বলে যদি থাকে বন্ধু তো তরায় ভব সিন্ধু বন্ধুর কাজ কি বন্ধুর কাজ ভব সিন্ধু তরানো এই তো বন্ধুর কাজ এইরকম বন্ধু গুরু ছাড়া কে আছেন ভাগবতের শ্রী ভগবান উদ্ধবের প্রতি বলছেন এই যে মানব দেহ সংসার সিন্ধুতে তরণীর মতো সুদৃঢ় তরণীর মতো ভাসছে দি দেহ মাধ্যম সুলভং সুদুর্লভম লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ান কুলেন নহস্যতে তং কুমার ভবাব্দি ন তরে স্বাত্মহা এই নর দেহ একটি হচ্ছে ভবসিন্ধুর উপরে ভাসছে সুদৃঢ় নৌকা কিন্তু কর্ণধারহীন একটা কর্ণধার চাই কে কর্ণধার বলল গুরু কর্ণধার গুরুদেব হচ্ছেন এর কর্ণধার সাক্ষাৎ ভগবানের কারুণ্য ঘন মূর্তি গুরু এত বড় করুণার স্বরূপ জীবের নিকটে আর কোন রূপেই আসেন না ভগবান গুরু রূপেই যে করুণা নিয়ে আসেন তিনি যেমনি দেহরূপ উত্তরণীতে কান্ডারি হিসাবে বসলেন গোবিন্দ বলছেন তেমনি বন্ধু বান্ধব যারা জীবনে মরণে তারা পরম সহায়ক কিন্তু এই আধ্যাত্ম রাজ্যের প্রেমদাতা সহায়ক শ্রী গুরু যতদিন আমাদের চোখের সামনে আছেন এই পরম বান্ধব ততদিন আমার সুখে দুঃখে আধ্যাত্মিক প্রতিটি সাধন ভজনে কিভাবে যে আমার পিছনে পিছনে ছায়ার মতো চলেছে তার কৃপা যারা গুরু কৃপা অনুভব করেছেন যারা ছায়ার মতো চলছে কোন সময় ছাড়বে না কখন তাকে শাসন করতে হবে কখন তাকে ভালোবাসতে হবে কিভাবে তাকে গোবিন্দ চরণে পৌঁছে দিতে হবে সারা জীবনের বান্ধব আর যখন চলে গেলেন সাধকের হৃদয়ে কি হাহাকার সেই স্মৃতিগুলি আসতে লাগলো জীবনে প্রত্যেক আপদে বিপদে যত সহায় অসহায় তোমার করুণা অনুভব করেছি সুতরাং এখন তুমি বিহনে আমি একেবারে আমার জীবন শূন্য কে আমাকে আর ভজনের কথা বলবে কে আমাকে এই সমস্ত অনর্থের থেকে রক্ষা করবে কে আমাকে প্রতি পদে পদে এইরূপ ভালোবাসবে হা গুরু হে মদিক জীবন তুমি কোথায় সাধক তখন কানতে লাগলেন নিশিদিন এইরূপ বিরহ এইরূপ গুরু বিরহী সাধকে দেখতে দেখতে সহসা একটা পঞ্চম পুরুষার্থ প্রেম তাকে এসে গুরু বিরহটা এমন জিনিস ভগবানের বিরহের থেকে অনেক বড় বান্ধব বলেই তো সুতরাং গুরুর মতো বান্ধব আর কেউ নেই বলেই প্রভুপাদ লিখলেন গুরু বিনা বন্ধু নয় থাকতে পারে অনেক বন্ধু এমন নয় পরে বলছেন নাম বিনা সাধন নাই গোস্বামী পাদ পরিষ্কার করে লিখেছি আমরা বলেছি গৌরীয় বৈষ্ণব দর্শনের সার কথাগুলো ওনার বাণীর মধ্যে আছে নাম বিনা সাধন নাই সাধন ভজন আরো আছে কিন্তু নামে সহায়তা ব্যতীত কোনো সাধন প্রেম দিতে পারবে শ্রীজি পরিষ্কার করে লিখছেন বললেন বিশেষ করে কলৌতু ভগবতা স্বয়ং তৎ গ্রাহ্যত ইতি অপেক্ষৈব তত্র তৎ প্রশংসিত স্থিতম অতএব যদন্যা ভক্তি কলও করতে বা তৎসংযোগে নাই আপনি যে অন্য অন্য নবধা ভক্তির আচরণ করুন তারপরে চৌষট্টি ভজনাঙ্গ স্বরূপ বিস্তার করেছেন যে কোনো ভজনাঙ্গ অবলম্বন করুন নামকে আপনি বাদ দিতে পারবেন না তৎসংযোগে না নামের সহযোগী করতে হবে তাহলে এইরূপ নিরপেক্ষ সাধনার দুটি নেই নাম যেমন নিরপেক্ষ সাধন এরূপ তো আর অন্য কোনো সাধনাঙ্গ নেই সুতরাং এই জন্য সাধনাঙ্গ আছে কিন্তু নাম বিনা সাধন নাই বলতে এমন সাধন নামের ভগবান সাক্ষাৎ আনন্দ ঘন মূর্তি রসময় মূরতি আমাদের শ্রীরূপ গোস্বামী পাঠ বলেন নাম রূপে তার যত করুণা নিকটে এসেছে এত করুণা আর অন্য কোনোভাবে আসেনি নাম রূপে তার যত করুণা জগতে জীবের নিকটে এসেছে সুতরাং নাম বিনা সাধন নাই সর্বশ্রেষ্ঠ সাধনাঙ্গ নাম হরির নাম হরির নাম হরির নাম ওইব কি বলম হলো নাস্তি নাস্তি নাস্তি গতির পরিষ্কার বলেছেন তারপরে লিখছেন নিতাই বিনা দয়াল নাই আলোচনা তো অনেক আমাদের সময় সংক্ষেপ সংক্ষেপে বলে যায় দয়াল অনেক আছেন কিন্তু নিতাই বিনা দয়াল নাই কেন এই কথাটি বললেন প্রভুপা দেখুন আমাদের সার্ম ভট্টাচার্য একটা কথা বললেন বললেন কি বললেন ভগবানের করুণাটি হচ্ছে ভগবানের একচেটিয়া সম্পদ করুণা ভগবান নিজে রেখেছেন আরো যে জগতে চারটা তত্ত্ব আছেন তাদের মধ্যে করুণাটি দেন ভগবান জীব কাল কর্ম মায়া এই পাঁচটা তত্ত্বের মধ্যে করুণাটি ভগবান নিজে রেখেছেন কিন্তু গৌর করুণা উল্লেখ করতে গিয়ে বললেন এই করুণা ভগবানের সব মূর্তিতেই করুণা আছে কিন্তু ইচ্ছা হলে করুণা কিন্তু গৌরাঙ্গের বেলায় দেখা গেল উল্টো যদ্যপি ভগবত ইচ্ছাভিনৈব করুণা তথাপি করুণা পরতন্ত্রত্ব তস্যেতি কদাচিৎ করুণাদি স্বতন্ত্রা বললেন কোনো সময় বা করুণাই স্বতন্ত্র হয়ে যায় তখন আর করুণা ইচ্ছা শক্তিকে অপেক্ষা করে না অন্যান্য সমস্ত স্বরূপে ভগবান ইচ্ছা করলে করুণা হয় কিন্তু গোর স্বরূপে গৌরের ইচ্ছাকে অপেক্ষা করে না করুণা এই এক দেখি গৌরাঙ্গের কৃপা মহাবল তার অনুসন্ধান বিনা করে সফল রাজারানীর কান্তি আছে বুঝতে হবে সুতরাং ওই যে কান্তিকে অঙ্গীকার করেছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সে যতদূর তার ছটা যাচ্ছে আর করুণা সেই প্রকারে করুণার হাতে নিজেকে বিকিয়ে দিয়েছেন সমগ্র বিশ্বে প্রেম দেবেন হে করুণে তোমার হাতে দিয়ে দিলাম নিজেকে যেখানে পাও আমি ইচ্ছা করি না করি বিলিয়ে দাও দাও দাও সব পার্শ্বদগণকে ডেকে বললেন দেখো আমি মালি হয়েছি প্রেম তরু রোপণ করেছি এত কোটি কোটি ফল ফলছে কি করবে ছড়িয়ে দিচ্ছি কিন্তু একলা উঠাই দিতে হয় পরিশ্রম কেহ পায় কেহ না পায় রহে মনে শ্রম অতএব মালি আজ্ঞা দিল সভাকারে যাহা তাহা প্রেম ফল দেহ চারে তারে কিন্তু এই দয়াল করুণা গোর করুণাকে পর্যন্ত লঙ্ঘন করল দৃষ্টান্ত কোথায় জগায় মাথায় তার যেদিন পাঠালেন স্নিতায় চাঁদকে হরিদাসকে যাও নাম বিতরণ গুরুনাময় নাম রস এনেছেন নামের দ্বারাই বিশ্বে প্রেম দেবেন নাম রসের প্রকট মূরতি গোর হৃদায় চান দাঁড়ালেন স্বয়ং সেই ভূমিকায় তিনি জানেন একে না দেখলে হবে হরিদাসকে দেখলে অন্যের মুখে কৃষ্ণ নাম আসবে আর নিতাই চাঁদকে দেখলে সঙ্গে সঙ্গে প্রেম আসবে তাদের দুজনকে পাঠাচ্ছেন যাও গেলেন জগাই মাধের পরিচয়ে নগর ভ্রমণ করতে করতে যেদিন পেলেন করুণার সিন্ধুটা উচ্ছ্বসিত হয়ে মনে মনে ভাবছেন এত প্রতি যেখানে প্রভু অবতীর্ণ হয়ে আছেন সেই জায়গায় না তাহলে আর প্রভু অবতীর্ণ হলে না তার মহিমাকে গোপন করে রাখবেন তাহলে আর কি হলো কি এদিকে উদ্ধার যদি প্রভু করেন তাহলে তো জানবো যে পতিত পাবন হেন না মনে মনে চিন্তা করছেন ওদিকে দেখে এখনই যে মদে মত আপনারা জানে এই মত হয় যদি শ্রীকৃষ্ণের নামে এই মত তার নামে আসা চায় দেখুন কি কৃপা এই মত তার নামে আসা চায় এখন যেমন মদে মত পায়ে নিজেকে জানছে না সেই রূপ শ্রীকৃষ্ণের নামে যে যে সব জন এই দুয়ে পরশিয়া মুষ্টির সহিত গঙ্গা স্নান করিল গিয়া সেই সব জন জবে এ বিয়ে দেখি গঙ্গা স্নান হেন মানে তবে মোরে লেখি মোরে লেখি শব্দটি আছে তাহলে আমি যত তবে সে সার্থক মোর যত করছে অনবরত কৃষ্ণ নাম করে কাঁদবে তাহলে আমি যা কিছু করেছি সব সার্থক হবে দিয়ে দিচ্ছেন সবটা গেলেন নাম শোনালেন বিতাড়িত করলো তারা হরিদাসের সঙ্গে কত পরিহাসের কথা ভয়ে ভয়ে পালিয়ে গেলেন দুই প্রভু প্রভুর সাক্ষাতে গেলেন সব কথা প্রভুকে শোনালেন প্রভু কহে জানো জানো সেই দুই ગાટા খন্ড খন্ড করিব আসিলে মধ্যে তাই চান বলছেন খন্ড খন্ড করো তুমি সে দুই থাকিতে কতি না যাইব ওই দুজন থাকলে আমি থাকতে আমি কোথাও যাব কিসের বা এত তুমি করহ বড়াই সে দুইয়ের মুখে আগে যদি গোবিন্দ বলাই সহজেই ধার্মিক সে লয় কৃষ্ণ নাম আর সে দুই বিকর্ম বই নাহি জানে আন অতএব তাদের উদ্ধার যদি দিয়া ভক্তি দান তবে জানি পতিত পাবন হেন না আমার উদ্ধারিয়া তোমার যা করুণা তাহা হইতে সেই দুই উদ্ধারের সীমা প্রভু বলে সে দুইয়ের হইল উদ্ধার ক্ষণে দর্শন পাইল প্রভু বলছেন এমনই কি তোমাকে পাঠাচ্ছি নাকি তোমার দর্শন পেয়েছে তখনই তো উদ্ধার হয়ে গেল আর এতেকে চিন্ত হোক তুমি আবার এতে তাদের চিন্ত হোক তুমি এতে মঙ্গল অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল কৃষ্ণের কুশল সবকে বিয়ে করছে ক্রোধের আকারে ক্রোধ নয় নামাজ শুনে কোন মুখে শুনে যাওয়ার কথা থাকে শুনে করে করে আসছে কে কে রে জগায় মাথায় নিত্যানন্দ বলেন প্রভুর বাড়ি যায় কুপিয়া মাথায় করে কিমানার ঘোর মিথ্যাকাণ্ড করে অবধূত নামক অবধূত নাম এই কথা শুনিয়া মাথায় ছুটিল মারিল প্রভুর মাথে মুটুকি তুলিয়া যেমনি অবধূত শব্দ শুনেছে তেমনি মাথায় মার মস্তকে লাগলো ফুটিল মুটুকি শ্রী রক্ত পরে ভারী সেই যে উষ্ণ শরীর সেই শরীর ওই জগায় মাথায় এবং তাদের মতো অনন্ত তাদের দৃষ্টান্তে অনন্ত কোটি কোটি পাপি মহাপাপি সমগ্র পাপকে বিধ্বস্ত করে দিল এইরকম আদর্শ আর নাই কে করেছে কোথায় পাপ মুখখানা হাসি মাখা অমৃতময় বাণী আয় ভাই মেরেছ একবার কিছু নাম বলো বলো সুখী হবে আনন্দ আনন্দ পাবো আবার করতে আরো মারতে আসছে এখন যোগায় করেছে ওদিকে প্রভু ছুটে আসছেন যেমনি রক্ত দেখেছেন তেমনি বলছেন চক্র চক্র চক্র বলতে বলতে সুদর্শন এসে গেল হাত জোর করে বলছেন প্রভু সুদর্শনের তরকার নয় সুদর্শন চক্র তো চক্রের অবতার নয় রাম আদি অবতারে কোথে অস্ত্র ধরে উসুরেটি করিল সংহার এরে অস্ত্র না দিল প্রাণে কারে না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার এ তো চিত্ত শুদ্ধির যুগ প্রভু কিছুই না সামান্য একটু দুঃখ কিচ্ছু ও কিছু করেনি আমরা দৈবাদ এই দুঃখটা পেয়েছি প্রভু শোনো যোগায় আমাকে রক্ষা করছে এমনি যোগায় রক্ষা করেছে বলছেন তেমনি দুটি প্রাণ মাথায় চিত্ত তো আগেই পরিষ্কার হয়েছে পুরোদূপে বেরিয়ে গেল সব বললাম আর নিতাই তাহলে শনিত ধারা যখন হইল তখন কোটি কোটি জন্মের পাপ ধুয়ে গেল এই জন্যই শনিতটা পড়েছে ওরও চিত্ত ভালো হয়ে গেল শরণাগত হচ্ছে আরে তুমি তো নিতাইয়ের চরণে অপরাধী আমি কি করবো ওর কাছে যা নিতাই চরণ বলছেন প্রভু আবার আমারই কথা বলছো তোমারই মাথায় কোটি কোটি জন্মে যদি আমার কিছু সুবিধি থাকে সব দিল মারা কে বলতে পারবে এই কথা বলেছে কেউ প্রভু বললে নিতাই বাক্য অন্যতা হয় না নিতাই নিতাই জানতে বলেছে যে এই দুই জনকে যে স্পর্শ করে গঙ্গা স্নান করেছে তারা এই দুইকে দেখে যদি গঙ্গা স্নানের মতো মনে করে তবে মনে লেখি দুইটা করবো আজই আর বিলো তারা বাক্য অন্যথা করেন না নিজের সব ভাব তার উপরে দিয়ে দিলেন রাঘব পন্ডিতকে বললেন শুনো রাঘব তোমার এই বক্তব্য বই আমার দ্বিতীয় না নিত্যানন্দ বই এই নিত্যানন্দ যে পড়ায় না মারে সেই আমি পুরিয়ে বলিব তোমারে চাবি কাঠি তার হাতে দিয়ে দিল এখন তাহলে মনে করুন চাবি কাঠি তার হাতে দিয়ে দিলেন তিনি হচ্ছেন দার ভান্ডার একবার সব উদ্দাম দয়ায় সাগর সিন্ধু রায় তার ছাগুলি হচ্ছেন জায়গা অন্য বস্তু না একই একই তত্ত্ব দুটো ভাগ এই জন্য ঠাকুর মশাই বললেন আমরা যে রাধা মাধবী সাধনা করছি উনি বললেন হেরণি হ্যাঁ তাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরণী তাই ভাই তার বিপদ হলে ব্রজে রাধাকৃষ্ণ পায় করেন দয়ার সাগর একবার সেখানে যে পড়বে আর কিছু বলার এই জন্য এই প্রবাদ বলে নিতায় বিনু নাই প্রেম বিনা ধর্ম নাই দেখুন দ্বিধার উত্তরে মন্ত্রিত্ব যোগে ধর্ম শব্দটি দ্বিধার অর্থ হচ্ছে ধারণ করা এবং সকর্ম কোটা ধাতুটা এই জন্য কর্তৃবাচ্য হয় কর্মবাচ্য হবে যখন কর্তৃবাচ্যে ধীরাপুর মন করতে হবে তখন অর্থ হবে ধারণ করে যে আর যখন কর্মবাচ্যে মন প্রত্যয়টি হবে তখন হবে ধারণ করা যায় যাহা তাহা তাহলে ধর্ম সত্যের দুটি ব্যাখ্যা পাওয়া গেল ধারণ করে যে ধারণ করা যায় তারা তো দেখুন জীব তো ভগবত দাস ধারণ করে আর ধারণ করা যায় যাহা তারা মনে কোন জল শীতলতা লেগে বরফ হয়ে এখন বরফ হয়ে গেল যখন জলের কার্য জলের স্বভাব হচ্ছে জলের ধর্ম হচ্ছে জল তরল তরলতা হচ্ছে জলের ধর্ম যখন ঠান্ডা লেগে বরফ হয়ে গেল তখন তার তরলতা নাই তো এখন যে উপায়ের দ্বারা পুনরায় সেই ঠান্ডা জলকে বরফ বরফ জলকে আবার বরফকে আবার জল করা যায় তার মানে গরম দিলে উঠা যাবে সেই উপায় কি হবে গরম বাচ্চাকে জলের ধর্ম যেমন ঘটলি বাচ্চে জলের ধর্ম হচ্ছে তরলতা তেমনি গরম বাচ্চে ধারণ করা যায় যাহা দ্বারা তরলতা ধারণ করা যায় যাহা দ্বারা সেইটি হলো জয় লাভের কথাও পরম পাচ্ছি তিনি জীব গোবিন্দের দাস ভগবানকে বলে অবস্থান্তর প্রাপ্ত হয়ে হয়েছে সংসারী নিজেকে গোবিন্দ দাস বলে গোবিন্দের দাস বলে বুঝতে পারছে না আমি রাজা আমি প্রজা আমি শির শূদ্র যখন যে দেহ পাচ্ছে তখন সেই দেহকে আমি বলে মনে করছি যে উপায় তারা পুনরায় আমার জীব সেই নিজের কৃষ্ণ দাসত্ব বা কৃষ্ণ সেবাটি ফিরে পাবে সেই উপায়টি হবে তার ধর্ম ধারণ করা যায় যা তারা তো জ্ঞান যোগ দ্বারা করতে হয় না এটা প্রেমের দ্বারাই হয় প্রেম ছাড়া কৃষ্ণের সেবা লাভ করা যায় না দাসভূত হরির অন্যান্য শৈব কদাচন তো সে যে গোবিন্দের সেবা পাবে যে গোবিন্দের দাস প্রেম ছাড়া তো পাবে পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন কৃষ্ণের মাধুর্য রস করায় সাধন প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস একটা বিরাট আধ্যাত্মিক আলো এই কথার মধ্যে দিয়েছেন সব দিক দিয়ে সারা কৃষ্ণ ব্রজ সুন্দরী গণিত উক্তির অনুবাদ করতে গিয়ে বললেন ব্যক্তিরঙ্গতে বিশ্বমঙ্গলম तजमनाक्षनास्तास्पृहात्मनां सजनधिदृजां जन्निसूदनम् ये अंग अर्थात हे प्राणुपृष्ठ श्री श्याम सुंदर ते तव व्यक्ति प्राकट्यम ভগবান যে এখানে অভিব্যক্তি বা প্রাকৃত্য রজবনুকসাং অলং বিজিনহন্ত্রী তথা বিশ্বমঙ্গলং ব্রজবনুকসাং ব্রজে বনে ও ক নিবাস যে সাংতে আমাদের এই গোপাবাসে এবং বৃন্দাবনে যাদের নিবাস সেই ব্রজবাসী এবং বনবাসীগণের অলং অতিশয়ন বৃজিন মন্ত্রী অতিশয় রূপে দুঃখ নাশক এবং বিশ্ব মঙ্গলাং বিশ্ব শব্দের অর্থ হচ্ছে সকল নিখিল দুঃখ নাশক নিখিল মঙ্গলকারী অতিশয় রূপে দুঃখ নাশক এবং নিখিল মঙ্গল বাস্তু আনন্দের প্রকাশক অত তাই তোমাকে লাভ করার স্পৃহাতে যে আমরা কণ্ঠাগত প্রাণ হয়েছি অহিরা হয়ে পড়েছি সেই আমাদের সেই নস্মাকম সেই আমাদের তুমি স্বজন হৃদ্রুজাং জন নিষুদনং সজন হিদুরাং যত নিষুদনং তৎ মনাক তেজ অর্থাৎ তোমার নিজগণের নিজ জনগণের হৃদয়ের যে ব্যাধি যার জন্য তারা কণ্ঠাগত প্রাণা তাদের সেই নিপুজান অর্থাৎ তার ব্যাধির যে নিষুদন ঔষধ পরম ঔষধ তজ অর্থাৎ সেই ঔষধ একটুখানি দিয়ে আমাদের প্রাণ রক্ষা এই শ্লোকের পাক্ষা ভূমিকায় আমাদের শ্রীপাদ গোস্বামীচরণ রোশনীটিকার প্রারম্ভে পূর্ব শ্লোকের সঙ্গে সংগতিটি লিখছেন

যে তোমার মধ্যে আমাদের দর্শনে যে তোমার তাতে এই স্পৃহা আমাদের অন্তরে জাগরিত হয়েছে পূর্ব শ্লোকে স্পৃহাটি বলেছে নিজেরই স্পৃহা কিন্তু এই শ্লোকে এবং পরবর্তী শ্লোকে সেই স্পৃহাটি যে শ্রীকৃষ্ণের সুখের ঋতু এটি ব্যক্ত করেছে বললেন যখন দেখলাম যে তোমার আমাদের দর্শনে তোমার একটা অভিলাষা জেগেছে আমাদিগকে লাভ করার তোমার চোখে সেই ছবি তোমার ভাবে সেটি অভিব্যক্ত হয়েছে আমাদিকে লাভ করার জন্য যে তোমার একটা ইচ্ছা আমাদের সঙ্গে বিলাস বিহারাদি সেই ইচ্ছায় আমাদের নানাভাবে এই সব বাসনা জাগিয়েছে তোমাকে লাভ করার কেননা আমরা তো স্বভাবতই শিশুকালের থেকে তোমার উপরে স্নেহ বহন করে আসছি তোমার অন্তর একটা আকাঙ্ক্ষা জাগবে আর সেই আকাঙ্ক্ষা আমাদের দ্বারা পূরণ হবে আর আমরা যদি সেই সেবা করতে না পারি তাহলে আমরা কি করে দেশে থাক আমরা এর পূর্বে আলোচনা করেছি যে এরা নিজের হৃদয়ের প্রেমকে কোনোদিন বাংনিষ্ঠ করেন না এই জন্য গোপী আজকের দ্বারা কোনোদিন বলেন না যে আমি তোমায় ভালোবাসি নিজের সুখের কথা বলেন বলেন তোমাকে না পেয়ে আমাদের হৃদয় বিস্ফুটিত হচ্ছে বিরহ ব্যথায় অতএব আমাদের সুখের জন্য তোমাকে আমরা চাই এটা মুখে বলেন কিন্তু কৃষ্ণস্তু সব পরিচিনতি বলাৎ কলাবান কিন্তু কৃষ্ণ জানেন এদের অন্তের অন্তরের কথা উনি হচ্ছেন প্রেমীর কলাগুলো নিকটে কিছু কারো ঢুকাবার উপায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন প্রেম সম্পদ গ্রন্থে যে কোনো গৃহে যদি অভ্যন্তরে একটা বাতি জ্বলছে সেই বাতির শিখা দিয়ে সমগ্র গৃহটিকে সুন্দর রূপে আলোকিত করতে গেলে দরজা জানালাগুলো বন্ধ করে দিতে হবে কারণ খোলা থাকলে বাতাস এসে সেই বাতি আলোক সেই আলোককে নিবাতে পারে না নিবালো লঘু করে দিতে পারে তেমনি যদি প্রেমিক বলেন যে আমি তোমাকে ভালোবাসি তাহলে বাংলিষ্ট হলে প্রেম লঘু হয়ে যায় নির্বাচিত না হলেও কমে যায় সুতরাং কোনোদিন এরা বাংলিষ্ট করেন না প্রেমকে কৃষ্ণ করেন কৃষ্ণ করলেও প্রেমটা কমে যায় না যখন রাধারানীর মানিনী হন তখন কৃষ্ণ চরণে ধরে বলেন যে তুমি আমার প্রাণের প্রাণ তোমায় ছাড়া আর আমি জগতে কাউকে জানি না সেই তখনই অন্য নায়িকার সম্ভব চিহ্ন অঙ্গে মিথ্যা এরা জানে নতু মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলছে বলে ওতে প্রেম লঘু হয়ে যায় না বরং বেড়ে যায় এই জন্য তিনি বাংলাদেশ করলেও কিছু ক্ষতি হয় না ওই জন্য কিন্তু এদের লাভ হয় বলে এরা বাংলিষ্ঠ করেন না কিন্তু এই দুইটি শ্লোকে করেছে এই শ্লোকে এবং পর শ্লোকে বলছেন আমাদের দর্শনে তোমার যে একটা অভিলাষ আমাদের সঙ্গে মিলনের সেই অভিলাষটি তোমার অঙ্গ থেকে চোখে মুখে স্পষ্টত আমরা তার আভাস পেয়েছি সুতরাং আমরা তোমার সেবা করতে না পেরে এখন কণ্ঠাগত প্রাণ চক্রবর্তী পাক বললেন তাহলে এখানে এই শ্লোকগুলিতে কি করে প্রেমটি লঘুনা হয়ে গেল না তার সিদ্ধান্ত করছেন বললেন যেখানে প্রাণবাহু পর্যন্ত যেতে পারে না এত বড় বিশাল বিরহ জ্বালা এখানে তো প্রাণ কণ্ঠালো আর না এলে বাঁচবেন না জানাচ্ছেন সেইটি সুতরাং যখন প্রাণবায়ু পর্যন্ত যেখানে সঞ্চালিত হতে পারে না বিশাল বিরহ জ্বালায় প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন প্রেম প্রদীপে এত প্রচুর ভীত দেওয়া হয় ওটা এত জোরে জলে বললেন যদি দীপশাখাটি ছোট্ট হয় তাহলে হাওয়া এসে ওটাকে কমিয়ে দিতে পারে আলোকটা কিন্তু যদি বিশাল হয় তো হাওয়াতে বাড়ায় হালকা বললেন তেমনি এই দুইটি শ্লোকে যে বেরিয়ে গেছে বললেন এতে আর উদ্দীপ্ত হয়েছে এদের প্রেম প্রদীপ লঘু হয় এই জন্যই বললেন ওটা তোমার মধ্যে আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়ে তোমার সেই মনোবাসনার জন্য সেবার জন্য নানাভাবে আমাদের হয়েছে এবং সেটি পূরণের জন্যেই আমরা তোমার পাওয়ার জন্য অধীর হয়ে তাই এই দুইটি শ্লোকে ধন্যের সঙ্গে নিবেদন করছে বলছেন হে অঙ্গ গোস্বামী পাল বললেন অঙ্গ বলতে এটি প্রেম সম্বোধন অঙ্গেতি প্রেম সম্বোধনে অর্থাৎ তুমি আমাদের কোটি কোটি প্রাণ প্রতিমা এই জন্য অঙ্গ সম্বোধন করছে এই সম্বোধনটির ব্যাখ্যায় কেউ কেউ এইরূপ লিখেছেন গ্রন্থ লিখে প্রকাশিত করেছেন যে এই শ্লোকটিও ওই কুমারিকা কুমারিকাগুণের উক্তি সুতরাং পূর্ব শ্লোকেও তারা শ্রীকৃষ্ণের নাম উল্লেখ করেননি আর এই শ্লোকেও শ্রীকৃষ্ণের নাম উল্লেখ করেননি বলেছেন হে অঙ্গ প্রিয় আর কারণ শ্রী গুরুদেবের তারপর কৃপণ ব্যক্তির অভিশপ্ত ব্যক্তির মাতার অতীত এদের নাম উল্লেখ করতে নাই বলে শাস্ত্রে আছে কিন্তু এটি কোনো পাল টিকাতে লেখেন এবং এই সিদ্ধান্তটি যুক্তিযুক্ত বলে মনেও হয় না গ্রন্থে এরূপ লিখিতভাবে প্রকাশিত হয়েছে এই জন্য আমরা এটি উল্লেখ করে রাখলাম কারণ এই জগতের কোন পতি পত্নী ইত্যাদির নামের মতো তো আর ভগবানের নামটি নয় কৃষ্ণ নাম তো সাক্ষাৎ রস যখন শ্রীমান মহাপ্রভু তার সভাতে বল্লভ ভট্ট একদিন প্রশ্ন করছেন আচার্যকে বললেন স্ত্রী তো জীব তো সব প্রকৃতি আর কৃষ্ণ তো পুরুষ অতি সুতরাং স্ত্রী তো স্বামীর নাম নেয় না আপনারা কৃষ্ণ নাম কেন নেন অদ্বৈতাচার্য বলছেন তোমার সম্মুখে সাক্ষাৎ ধর্মাবতার বর্তমান তুমি ওকে জিজ্ঞাসা করো তিনি উত্তর মহাপ্রভুকে আর জিজ্ঞাসা করতে হয়নি কথাটি শুনে নিজেই বলছেন হ্যাঁ, বললেন যিনি স্বামী পতিব্রতাকে আদেশ করছেন যে তুমি আমার নাম করো আজ্ঞা করছেন করো আমার নাম করলে প্রেম হবে আমার কৃষ্ণ নাম গুণজ সবতংশ কানে কৃষ্ণ নাম গুণজ প্রবাহ বচন গোপিকাগুলি সুতরাং নামের ফলে কৃষ্ণ পদে প্রেম বজায় কৃষ্ণের চরণ এমনি বলছেন আমার নামে প্রেম হবে আমার নামটা রস কৃষ্ণ নামটা রস তার নামে এবং তাতে কোনো ভেদ নেই উনি আজ্ঞা করছেন কর মহাপ্রভু বললেন যখন পতি আজ্ঞা করছেন যে আমার নাম করলে তোমার আমাতে প্রেম বৃদ্ধি হবে তুমি আমার নাম করো তখন না করলে তো দোষ হবে এই জন্য আমরা নাম করি এবং নামের ফলে কৃষ্ণপদে প্রেম লাভ হয় সুতরাং গোপিকাগঞ্জে পতি বলে ভেবে কৃষ্ণ নাম করেননি এই কথা পাদের পানিতে পাওয়া যায় না সুতরাং এইরূপ সিদ্ধান্ত সমীচীন বলে মনে হয় না যে সেই জন্যই তারা এই অঙ্গ বলেছেন গোস্বামী পাদই টিকা করলেন না উনি বললেন প্রেম সম্বোধনী ওই যে কথাটা বলা হলো যে আর কিন্তু আমরা বাঁচতে পারি না এখন যেভাবে আমাদের হৃদয়ের অবস্থা তাই হে কোটি প্রাণ প্রতিম বলে হে অঙ্গ বলে সম্বোধন করলেন ব্যক্তি তব প্রাকট্যং ব্রজ বনুকোষাং অলং হন্ত্রী তথা বিশ্বমঙ্গলং এ ব্যক্তি মানে প্রাকট্যম তোমার যে আবির্ভাব প্রকাশ এটি ব্রজ বনুকোষাং যারা ব্রজবাসী এবং বনবাসী তাদের অতিশয় রূপে দুঃখ নাশক বিজিন হন্ত্রী অলং শব্দ আছে আমরা মুহুর্মুহু এই ব্রজে বাস করে দেখে যাচ্ছি যে তুমি যেদিনের থেকে অবতীর্ণ হয়েছ সেই দিন থেকে বৃন্দাবনে এই ব্রজে কোনো দুঃখ নেই আমাদের সুকমুনিও বলেছেন নবিন্দন ভববেদনা গোবিন্দের অবতরণে এরা কোনো দুঃখ বলে কিছু জানতে পারেনি নিরন্তর আনন্দে রসে ডুবে আছেন সৌরজবাসী সুতরাং তোমার আবির্ভাবে যত সমস্ত বকাসুর অঘাসুর পুতনাদি যে সমস্ত করেছিল ইন্দ্রাদি যে সকল উৎপাত করেছিলেন কালীয় নাগের থেকে যে দুঃখ অখিল বৃজিনহন্ত্রী তোমার আবির্ভাব ব্রজবাসীদের সব দুঃখ নাশ করেছে পূর্ণ এটা আমাদের অনুভূত এবং শুধু বৃজিনহন্ত্রী নয় বিশ্বমঙ্গলং বিশ্ব শব্দের অর্থ নিখিল নিখিল মঙ্গলকারী মঙ্গল মানে আনন্দ সুখ ইত্যাদি সাক্ষাৎ আনন্দ রসময় অবতার নিরন্তর তার সৌন্দর্য মাধুর্য রসের আস্বাদন সৌভাগ্য লাভ করছেন সব ব্রজবাসী অবশ্য যখন গোচারণে যান তখন একটুখানি এদের দুঃখ একটু কেন দুঃখ বেদনা আত্মী অতিশয়েরকেই ব্রজবাসী হয় আমরা গোপীগণের কথা বলছি কিন্তু আমাদের স্মৃতি গোস্বাইপাদ লিখেছেন যখন বনের থেকে ফিরে আসেন সেই বিরহটি বিরহটি তো রস তার উপরে আবার যে আস্বাদন চমৎকারিতা কৃষ্ণকে দেখে সায়ংকালে একটা সভা হয় রাজসভা ব্রজবাসী সব এসে উপস্থিত তখন মহারাজ চিন্তিত হয়ে পড়ে মহারাজ তিনি মনে মনে চিন্তা করেন যে আমার ছেলে সারাদিন গোচারণ করে শ্লান্ত ক্লান্ত হয়ে এসেছে এখন তো সে মায়ের কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে আর সব তো এখানে চাতকের মতো আমার শ্যামসুন্দরের দর্শনের জন্য সমস্ত ব্রজবাসী এসেছেন কি উপায় করব উনি যেমনি চিন্তিত হয়ে পড়ছেন তেমনি সহসা কৃষ্ণ বলদেবের সেইখানে আবির্ভাব হয়েছে এই সবার গোপাল সিংপুতে সেইখানে এসে উপস্থিত হলেন ও কি যে আনন্দ রসে ব্রজবাসীগণ ডুবলেন তাকে দেখে এসে অবর্ণনীয় বর্ণনার কোনো ভাষা মুখারবিন্দর সমাধি অমৃত মাধুরী আস্বাদন করতে লাগলেন সর্বনারায়ণ চষকে আর নানা প্রকার কৃষ্ণ সন্তোষের জন্য নানা প্রকার সেখানে খেলা ইত্যাদি বিদ্যা সমস্ত তারা কৃষ্ণকে দেখান কৃষ্ণ বলে কেউ কেউ লীলা বর্ণনা করেন কত আনন্দ ব্রজবাসীর নিজের শ্রোতা বলে নিজেই লীলাটি করেছেন আর যখন ওরা বর্ণনা করে তখন একেবারে অশ্রুত পূর্বের মতো এত আনন্দ প্রকাশ করেন আমার লীলা এত সুন্দর আমি এই লীলা করেছি নাকি লীলা আমাদের যে স্বয়ংভূত হয়ে যায় তখন তাদের কি আনন্দ হয় কৃষ্ণকে কি সুখ দিচ্ছেন তারা নিখিল ব্রজবাসীর মঙ্গলদায়ক এবং অসুর বিনাশাদির দ্বারা নিখিল ব্রজবাসী দুঃখ হন্ত্রী শুধু ব্রজবাসীর নয় বনৌকসাং বনবাসীরও বনবাসী বলতে কারা যখন গোচারণে যান তখন যত স্থাবর জঙ্গম আনন্দমূরতি গোবিন্দকে দেখে একেবারে বৃক্ষ লতায় সারা জীবনে যত ফুল ফোটার থাকে সব ফুটে যায় দেখে শ্রী সনাতন গোস্বামী পাল লিখেছেন যখন বনের থেকে ফিরে আসেন বৃক্ষলতা সমস্ত একবারে মুহ্যমান হয়ে গেল পশু পাখি পাখিগুলো আকাশে উড়ে উড়ে আসছে উনি যখন গৃহে প্রবেশ করছেন তখন আর কি করবে বনের হরিণগুলো আকৃষ্ট হয়ে আসছে পিছনে পিছনে উপাবাস পর্যন্ত এখানে বন্য জন্তুর আসার নয় কিন্তু বিরহ কাতর হয়ে জন্তুদের মতো আসছে উপরে পাখিগুলো উড়ে আসছে যখন উনি ভিতরে প্রবেশ করলেন নগরে তখন সেই নগরের প্রান্তে ওরা সকালে সেই রূপ দেখবে সেই প্রতীক্ষায় ওইখানে থেকে গেল যেমনি বেরিয়ে যান মুরলী ধ্বনি করেন কি সব স্থাবর জন্মবে না শুনিয়া বেনু রব বনমাধি ধেনু সব মাথা তুলি ব্যাকুল নয়নী ইতি উতি ফিরে চায় তারা তিন পত্র নাহি খায় ছুটে যায় সাবদর্শনে তখন যমুনা উজান বয় ধ্যানে চিত নাহি রয় যোগী মুনি সব ছাড়ে ধ্যান সাখি সাখে বসি পাখি মুদিয়া রহে আখি নবী নিরদ জ্ঞান স্থাবর জঙ্গম একবারে আনন্দ পুলকে যায় অথবা বনবাসী বলতে ওক শব্দের অর্থ হচ্ছে বনে বাস করেন যারা নিবাস ও যে শান্তে এরূপ টিকা করেছেন তাহলে যারা নিবাস করছেন ঘর করে তাদেরকেও বনবাসী বলা হচ্ছে তাদেরও অতিশয় রূপে আনন্দদায়ক নিখিল মঙ্গল বিধানকারী নিখিল দুঃখ নাশক যেমন শ্রী সুখমুনি একটি লীলা পরিবেশন করেছেন বাল্য লীলা বাল্যলীলায় কৃষ্ণ দুসুদার প্রাঙ্গণে খেলা করছেন আর রাস্তা দিয়ে এক পুলিন্দ রমণী ফল বিক্রি করতে যাচ্ছে ডাকছে ফল কে নেবে গো এমনি শুনেছে কানে তেমনি লালসা হয়েছে সেই ফল নেওয়ার জন্য অকিলকল প্রদাতা কিন্তু ওই যে বৃন্দাবনবাসী কিনা বনবাসী অনেক সঞ্চয় করে করে করে করে ফলগুলি তুলেছে আর সাক্ষাৎ তিনি যেখানে বিরাজ করছেন সেই জায়গায় বিক্রি করতে এসেছে আর তার কানে কথাটা প্রবেশ করছে আর স্থির থাকতে পারেন তিনি বেরিয়ে গেলেন খিড়কির দরজা খুলে দাঁড়িয়ে আছে দিগম্বর শিশু অখিল সৌন্দর্য মাধুর্য একবারে অঙ্গের একটা ক্ষুদ্র প্রবেশ প্রদেশে যেন মিশে গিয়েছে জন্তিতের মতো সেই নীলরমণী এসে মাথার পোশাক আমি ফল নেব রাখ দেখছি তার চরণ মূলে রাখল তুমি ফল নেবে হ্যাঁ গো আমি নেব দাম দাও দাম কি দিবে দান কাকে বলে তা তো জানি তাহলে চিন্তা করে দেখুন পুতনার কাছে সর্বজ্ঞতার প্রকাশ কিন্তু বৃন্দাবনের বনে বাস করছে বলে এর কাছে শিশু অবস্থায় মায়ের নিকটে প্রতিবেশীদের নিকটে যে বুদ্ধিটা প্রকাশ হওয়া সম্ভব সেইটাই হচ্ছে বলে আমি দাম জানি না কাকে বলে বারে বা ফল নিবে দাম জানি দেখো আরে কারো কাছে কিছু নিলে তার বিনিময়ে কিছু দিতে হয় তাকে দাম বলে আমার মা আমার সব গোপিকাগণ তারা অনবরত ক্ষীর সব নবনীত দেন ওই কিছু তো নেন না তার তাদেরকে তো কিছু দিতে হয় না বিনিময় ওহ তারা তোমার কাছ থেকে যা পান সেই কোটি কোটি মূল্য তার শোধ হতে পারে তাদেরকে যে বস্তুটা নমনীয় অস্ত্র আসতে পারছে ওগো তুমি কাঁদছো নাকি দাঁড়াও আমার আমি এনে দিচ্ছি দাম ভিতরে ঢুকে গেলেন সুতমুনি বললেন ধান্য নিয়ে আসো তো সুতো ধান্য করার লক্ষ্য করতে পারেনি দিয়ে পাহারা তো না জানি কে দেখে ফেলে বলে অসাবধানতায় ফাঁকে সব ধান পড়ে যখন সেইখানে এসে ছেড়ে দিচ্ছে একটা মাত্র ধান এই জায়গায় ফল দাও বললেন বাড়ি এতগুলো ফলের দাম একটা ধান বাস্তবিক সাবধান হতে পারেনি পড়ে গেছে সব তখন উনি বলছেন এনে দেব আরো আর একদিন আসবে আজ কিন্তু গেলে এরপর ধরা পড়ে যাবে আজকে দাও ধার দাও আর এই দিন বললি না না তোমার সঙ্গে ধারের কারবার নেই ছেলে মানুষ ভুলে যাবে নগদ নগদ আদা তোমাকে যেতে হবে না ওখানে আর ফিরে তুমি তোমার মা এবং যারা তোমাকে তাদেরকে যে মূল্যটা দাও সেটা একটু দাও তাদেরকে তো আমি কিছুই দিই না দাওনি মা তো বলো বলে তো উঠো একবার মা বলে কোলে এসে এখন দেখুন কি এইখানে বৃন্দাবনে বনবাস তখন চারদিকে তাকাচ্ছেন মনে ভয় হচ্ছে একমাত্র যশোদা ছাড়া মা বলার অধিকার আমার আর কাউকে সুতরাং মা যদি দেখে আর এই কথা জানে তো সুরক্ষা নিয়ে দেখছে না কেউ নাই সুতরাং নাই যখন তখন আর কি আছে এতগুলো ফল যদি পাওয়া যায় মা মা এখন দেখুন কোলে নিয়ে কি যে আনন্দ লাভ করলেন তিনি তো বনবাসীকে তিনি যা দিয়েছেন এই লীলাতে জানা যায় এ অদ্ভুত দান এর উপরে আর কিছু হতে পারে সেই প্রকার কৌশলীলা তো আমরা দেখতে পাই তিনি কতদিন কত সময় যে সেই তার কোলে ছিলেন কেউ হত্যা করতে পারে কারণ কাল হচ্ছে লীলার সেবক তারপরে তিনি ফলও দিলেন রত্নে ভরে গেল রত্নকে ফেলে দিয়ে চলে আমাকে যেখানে পেয়েছি সেখানে আবার তার জীবনে রত্ন নেব নাকি তো যিনি পুতনাকে ধাত্রীগতি দিলেন ভাগবতে আর তার কথা নাই কিন্তু তাকে যে একটা বিশেষ অন্তপুরে গতি দেবেন তাতে আর সন্দেহ তারা থাকতে পারে সুতরাং এই হচ্ছে ব্রজের বনের দান আর পূর্ণা পুলিন্দ শ্লোকে যে কথা আছে তাতেও দান আছে কৈশোর লীলায় ভিল্লরমণি যখন সেই তার রাধারানীর বক্ষের কুমকুম চরণে লেগেছিল সেইটি দেখে যখন বুকে মুখে বক্ষে মস্তকে লাগিয়ে আনন্দ সাগরে ভেসেছিল বনবাসী কোন রোগ তাদের প্রতি আরো অনেক কথা আমরা সংক্ষেপে বলে যাচ্ছি তো এটা হচ্ছে এদের এরা বলছেন তুমি তোমার ব্যক্তি মানে আবির্ভাব ব্রজগণ উপাসন বনবাসী এবং ব্রজবাসী নিখিল দুঃখ নাশক এবং নিখিল আনন্দদায়ক কিন্তু এদের বাণীর ভিতরে কথাটি এমন ভাবে বেরিয়েছে বিশ্বের কত শিক্ষা যে ব্যক্তি তোমার যে প্রাকট্য ব্যক্তি শব্দ দিয়েছে এই তোমার প্রাকৃত্য ব্রজবনুপসান গচ্ছতি ব্রজ যা নিয়ত পরিবর্তনশীল তাকে ব্রজ বলা যায় কারণ মানে সংসার এই জগতের সমগ্র মানবগণের এবং বনোপসান বলতে বনবাসী যে সমস্ত মুনি ঋষি যারা বনে তপস্যাদি করেন সকলের বিশ্ব মঙ্গল সমগ্র বিশ্বের মঙ্গল এবং বিশেষ রূপে বৃজিন হন্ত্রী বৃজিন মানে পাপ পাপ নাশক বৃজিন মানে দুঃখ দুঃখ নাশ কারণ ভগবান ব্যক্ততে নিজ তামৃতে প্রভু নারায়ণ আধ্যাত্ম শ্রুতি বললেন নারায়ণ আধ্যাত্ম বচন যে ভগবান নিত্য ব্যক্ত হয়েও আর নিজ শক্তিতে মানে কৃপা শক্তিতে ব্যক্ত হন আমৃতে যদি তিনি কৃপা না করেন তাহলে তাকে কে জগতে লিখেছেন নিজ ব্যক্তি বললেন যেমন যেমন ভগবানের অংশ কলা ইত্যাদি সেই প্রকার আবির্ভাব এখন এটা তো স্বয়ংরূপে তিনি আবির্ভূত হচ্ছেন তো অংশকলা রূপে যখন আবির্ভাব তখন যে প্রকার হয় সেটি তার এখন নয় ভুবার হরণ কার্য হয় অংশ হয়েছে কিন্তু আমা বিনা